বাঁচার জন্য আজ লড়তে হবে শোষকের কালো হাত ভাঙতে হবে বাঁচার জন্য আজ লড়তে হবে শোষকের কালো হাত ভাঙতে হবে তুমি যদি জাগো তবে জাগবে জনগণে দুর্দিনে আজ তোমাকে প্রয়োজন জাগতে হবে আজ লড়তে হবে জাগতে হবে আজ লড়তে হবে বাঁচার জন্য আজ লড়তে হবে শোষকের কালো হাত ভাঙতে হবে বাঁচার জন্য আজ লড়তে হবে শোষকের কালো হাত ভাঙতে হবে ছিঁড়ে ফেলো গোলামির জিঞ্জির জাতি আজ হতাশায় অস্থির ছিঁড়ে ফেলো গোলামির জিঞ্জির জাতি আজ হতাশায় অস্থির হাতে নাও সংহারি তলোয়ার মিটিয়ে দাও যত অনাচার হাতে নাও সংহারি তলোয়ার মিটিয়ে দাও যত অনাচার বিপ্লব সংগ্রামে প্রতিবাদ যুদ্ধে তোমাকে অবদান রাখতে হবে রাখতে হবে আজ লড়তে হবে জাগতে হবে আজ লড়তে হবে বাঁচার জন্য আজ লড়তে হবে শোষকের কালো হাত ভাঙতে হবে বাঁচার জন্য আজ লড়তে হবে শোষকের কালো হাত ভাঙতে হবে তুমি যদি জাগো তবে জাগবে জনগণেই দুর্দিনে আজ তোমাকে প্রয়োজন জাগতে হবে আজ লড়তে হবে জাগতে হবে আজ লড়তে হবে মোরা সময়ের ইতিহাসে নির্ভীক শুধু কাল্লার সৈনিক মোরা সময়ের ইতিহাসে নির্ভীক ভিক শুধু এক আল্লাহর সৈনিক রক্তের স্রোতে ভসে ইসলাম যুগে যুগে জিহাদেরই পয়গাম রক্তের স্রোতে ভাসে ইসলাম যুগে যুগে জিহাদেরই পয়গাম জালিমের মসনদ গুড়িয়ে দিতে নির্ভয়ে তোমাকে ছুটতে হবে হবে আজ লড়তে হবে জাগতে হবে আজ লড়তে হবে বাঁচার জন্য আজ লড়তে হবে শোষকের কালো হাত ভাঙতে হবে বাঁচার জন্য আজ লড়তে হবে শোষকের কালো হাত ভাঙতে হবে তুমি যদি জাগো তবে জাগবে জনগণ এই দুর্দিনে আজ তোমাকে প্রয়োজন জাগতে হবে আজ লড়তে হবে জাগতে হবে আজ লড়তে হবে জাগতে হবে আজ লড়তে হবে